مشتبهات كراع يرعى حول الحمى يوشك أن يواقعه ألا وإن لكل ملك حمى ألا إن حمى الله بأرضه محارمه ألا وإن في الجسد مضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب আজকে আলাই আজকের এই মহাসম্মেলনে সময়ত উপস্থিতি ওলামাই কেরাম ফজালা এজাম আমার ইসলাম দৌরদি ভাই ও বোনেরা যে বিষয়ে আমাকে আলোচনা করতে দেওয়া হয়েছে ইতিমধ্যে আপনারা সবাই অভিহিত হয়েছেন অর্থ উপার্জনের হালাল ও হারাম আলোচনার বুঝার জন্য কিছু নীতিমালা জানা দরকার আগে আপনি যদি অঙ্ক করতে চান অঙ্কের যদি আপনি কি বলে নিয়ম পদ্ধতি না জানেন এর যদি আপনার মাইনাসে প্লাসে কি হয় প্লাসে প্লাসে কি হয় না জানেন তো অঙ্ক সব ভুল হয়ে যাবে তাহলে অঙ্কের সূত্র না জানলে যেমন অঙ্ক করা সম্ভব না হালাল হারামের ক্ষেত্রে কিছু সূত্র আছে এই সূত্র না জেনে আপনাদেরকে হালাল হারামের ওয়াজ আমি পাগল মতো করতে পছন্দ করি না কাজেই আপনাদের এক প্রথম দশ মিনিট আমার সঙ্গে একটু একটু হাও করতে হবে কিন্তু আমি যা প্রশ্নগুলি আপনাদেরকে করব উত্তরগুলি বুঝে দিবেন এবং এর ভিত্তিতে আপনাদের আলোচনা হবে এবং বুঝে আসবে যদি আমরা আজকে হারাল হারামের বিস্তারিত আলোচনা আপনাদেরকে নাও দিতে পারি সূত্রগুলির ভিত্তিতে আপনি অনেকটাই বুঝতে পারবেন হালাল এবং হারাম কি কথাটা বুঝে আসছে আপনাদের প্রথমে আমরা জানি হালাল হারাম অর্থ তিনটা জিনিস ঠিক না সম্পদ অর্থ মাল এটা বর্তমান যুগে মান ইজ দ্য সেকেন্ড গড ইহুদি খ্রিস্টানদের কথা কাফে নাস্তিকদের কথা অর্থ হচ্ছে সেকেন্ড গড নাউজবিল্লা তাহলে অর্থ উপার্জনের জন্য যে কোনো পথ অবলম্বন করা যায় তাদের কাছে তাহলে মানুষের প্রয়োজন মেটাবের জন্য যা প্রয়োজন মানুষের জীবিকা নির্বাহের জন্য যা প্রয়োজন তাই হচ্ছে সম্পদ সেটা বিভিন্ন ধরনের হতে পারে এবং এই সম্পদ উপার্জনের বিভিন্ন পথ হতে পারে হালাল এবং হারাম হালাল যা আমাদের জন্য বৈধ এর উপার্জন করা এর ভক্ষণ করা এর দেওয়া নেওয়া সবই যায় হারাম যার উপার্জন হারাম যার উপার্জন কি হারাম এটা নেওয়া হারাম দেওয়া হারাম খাওয়া হারাম এর সবকিছুই হারাম তাহলে অর্থ হালাল হারাম যখন বুঝলাম আমরা এখানে আমাদের দুই নম্বর নীতিমালাটা জানতে হবে বা এক নম্বর নীতিমালা এই হালাল হারাম করার অধিকার কার কি বলেন আপনারা একমাত্র আল্লাহ তাহলে হালাল এবং হারাম ওইটা হালাল তাহলে ওইটা যেখানে যেটাকে আল্লাহ আল্লাহ রসুল হারাম বলে ঘোষণা করেছেন হারাম ওইটাই যেটা আল্লাহ আল্লাহ রসুল হারাম বলেছেন তাহলে কোনো মানুষের কোনো ব্যক্তির কোনো মুফতির কোনো আলেম কোনো বুজুর্গ কাউর অধিকার নেই কোনোটাকে হালাল করে দেবেন আর কোনোটাকে হারাম করে দেবেন যদি হারামটাকে হালাল বানাই আর হালালটাকে হারাম বানাই আর আপনি যদি মেনে নেন তাহলে এটা কিসের গুণা শিরিকের গুণা اتخذوا খ্রিস্টানরা তাদের মুফতি সাহেবদের আলেম সাহেবদের বুজুর্গদের আল্লাহ বানাই নিয়েছিল এর অর্থ কি তারা যদি হারামকে হালাল করত বা হালালকে হারাম করত সেটাই তারা মেনে নিত তারা বলতো ওনারাই তো ভালো যায় না আমরা আর কি বুঝি সাধারণ মানুষ তাহলে হালাল হারাম কার অধিকার قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل آه الله أذن لكم أم على الله تفترون সুরা ইউনুসের উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ যে রিজিক পাঠিয়েছেন এটা থেকে কিছু হালাল হারাম তোমরা করে নিয়েছ তোমরা কি এর জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়েছ নাকি আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করতেছ তাহলে এই মূলনীতিটা আমাদের মনে রাখতে হবে হালাল হারাম যেটা আল্লাহ আল্লাহ রাসুল করেছেন সেটা কোনো ব্যক্তির কোনো এখানে অধিকার নেই দুই নম্বর আমাদের যেটা জানা দরকার সেটা হলো এই অর্থ সম্পদ এর প্রকৃত মালিককে আল্লাহ কে মালিক আল্লাহ তাহলে আল্লাহটা আল্লাহর নিয়মে চলবে না আপনার নিয়মে একটু কথা বলেন আল্লাহর নিয়মে চলবে তাহলে আপনার আমার কাউরি নিয়ম চলবে না চলবে না আমেরিকার পুঁজিপতি নিয়ম না চলবে রাশিয়ার সাম্রাজ্যবাদের নীতি আর না কোনো ব্যাংকের ইচ্ছা মতো যেখানে সেখানে লেবেল লাগাই দেবে ইসলামিক আর ইসলাম হয়ে যাবে তা হবে না বোঝা গেছে কথা তাহলে অর্থ মালিক আল্লাহ এর নিয়মও কার আল্লাহ চলবে কোন পরাশক্তি বা কোনো ব্যাংকিং বা কোনো অর্থনীতি বিদের কোনো নিয়ম নীতি চলবে না বোঝা গেছে না নাই না তিন নম্বর কথাটা আমাদের জানতে হবে এই যে অর্থ সম্পদ মাল এটা দেওয়া এবং নেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ যাকে চান তাকে দেন قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون হে হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলে দিন যে আল্লাহ যারে চান রিজিকের পথগুলি সব খুলে দেন এর বিস্তৃতি ঘটিয়ে দেন আর যারে চান টান দিয়ে ধরেন আল্লাহ রব্বুল আলমিন তিনি রাজ্জাক আর কেউ রাজ্জাক না তার হাতে এর চাবিকাঠি তিনি যাকে চান অর্থ দেন যাকে চান মিসকিন বানান যাকে অর্থ দেন তাকেও পরীক্ষা করেন যাকে না দেন তাকেও পরীক্ষা করেন কি বলেন আপনারা অভাবীকে অভাব দিয়ে আল্লাহ পরীক্ষা করেন বড় লোককে প্রাচুর্য দিয়ে পরীক্ষা করেন তাহলে অর্থের মালিক যেমন আল্লাহ দেওয়া নেওয়ার মালিককে আল্লাহ কয় নম্বর হলো কয় নম্বর বলেন আপনারা তিনটা হয়েছে এর মানে আপনারা বুঝি হ্যাঁ আমার সঙ্গে থাকেন চার নাম্বার আল্লাহ রব্দুল্লাহ আলমিন এই অর্থ কাউকে দিলে ভালোবাসার কারণ নয় আর কাউকে না দেখে দিলে তাকে ঘেটারও কারণ না অর্থাৎ অর্থ কাউকে দেওয়া মানে কি আল্লাহ তাকে ভালোবাসেন কি বলেন আপনারা আল্লাহ এই অর্থ যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ঘৃণা করেন তাকেও দেন বোঝা গেছে এর মানে অর্থের সঙ্গে আপনার ইমান আমার আপনার যোগ্যতা পাণ্ডিত্য অনেক অর্থনীতি পড়ে খবর নাই লেখাপড়া করে বেতন নাই চাকরি নাই পানের দোকান দিয়ে বিল্ডিং বাড়ি দেয় বুঝছেন না বুঝেন নাই তাহলে এই অর্থ দেওয়া নেওয়ার সঙ্গে আল্লাহর ভালোবাসা বা ঘৃণার কোন সম্পর্ক নেই যদি তাই থাকতো তাহলে সর্বশ্রেষ্ঠ ধনী হতেন কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কিন্তু তার ঘরে মাসের পর মাস চুলাতে আগুন জ্বলত না অভাবে ছিলেন ঠিক না সকালবেলা গিয়ে স্ত্রীদেরকে জিজ্ঞেস করতেন খাওয়ার কিছু আছে বলে নাই তাহলে আজকে রোজা থেকে গেলাম সুহান কিছুই নাই নয়জন স্ত্রীর ঘরে একটা খেজুর নাই নাস্তা করবেন তাই আজকে তিনি রোজা থেকে গেলেন সুহান তাহলে মোহাম্মদ রসুল্লাহ কাল অর্থ দেন নাই এটা ঘৃণার কোনো আলামত নাই তাহলে অর্থ আমার দেশে অনেকে এমন কথা বলে আর ওকে আল্লাহ তো ভালোবাসে না ওই জন্য গরিব বানাইছে কথাটা কি বড় অন্যায় কথা বড় অন্যায় কথা আল্লাহ রব্বুল আলমিন অর্থ দেওয়া নেওয়ার ব্যাপারটার সঙ্গে কোন তার ভালোবাসা ঘৃণার সম্পর্ক নেই এবং অর্থ দিয়ে কাউকে পরীক্ষা করেন কাউকে না দিয়ে পরীক্ষা করেন ঠিক আছে বোঝা গেছে কথাগুলি কয় নম্বর হলো পাঁচ নম্বর আল্লাহ রব্বুল আলমিন এই অর্থ অর্থ কাউকে দেওয়ার ব্যাপারটা কোন ন্যাশনালিটি স্পেশাল আমেরিকান বা সৌদিয়ান বা জাপানি কোনো ভালো কোনো ন্যাশনালিটির সঙ্গে সম্পর্ক নেই বা শিক্ষার সঙ্গে সম্পর্ক না বড় অর্থনীতিবিদ ওর কোনো ভাব যায় না লেখাপড়া কিছুই জানে না ঢাকা শহরে এমন আছে কতগুলি বাড়ি গাড়ি জানে না সিগনেচার দিতে জানে না কাশ্মীর ভালো করে কথা বললে বলতে পারবে না কিন্তু টাকা আর পাহাড় বুঝা গেছে নাই তাহলে অর্থটা সম্পদটা আল্লাহ রব্বুল আরামিন কাউকে যে দেন এই দেওয়াটা কোনো বিশেষ ন্যাশনালিটির সঙ্গে সম্পর্ক না কোনো কিছু শিক্ষার সঙ্গে সম্পর্ক না এটা আল্লাহ রব্বুল আরামিন যাকে চান তাকে দেন যাকে চান না তাকে দেন না কথা বোঝা গেছে এগুলি কিন্তু আকিদার মশালা ফাউন্ডেশন এই সূত্রগুলির ওপরে আপনার অর্থ হারাল হারাম বুঝ আসবে এবং এই উপার্জন হারাল হারাম করা এবং না করার ব্যাপারটা আপনার নির্ভর করবে বোঝা গেছে আপনাদের এরপরে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হলো এই অর্থ আল্লাহ রব্বুল আলমিন কিছু হালাল করে দিয়েছেন কিছু হারাম করে দিয়েছেন ঠিক না কিছু জিনিস রয়েছে হারাম ওটার কোনো উপায়ে ওটাকে হাসিল করা চলবে না উপার্জন করা যাবে না মদ গাঁজা জুয়া সুদ ঘুষ হ্যাঁ? যেগুলি হারাম জিনিস ওই ওই নিয়মে কোনো অর্থ উপার্জন করা যাবে না যদিও অর্থ না সরি ভুল করলাম কিছু জিনিস আছে যেটা কি হারাম মদ হারাম খিনজির শুকুর হারাম কুকুর হারাম এটাকে আপনি কিনে বেচা করবেন ওটা টোটালেই চলবে না পথটা হালালি হোক আর হারামি হোক বৈধ পথ ধরেন আর হারাম পথ ধরেন অবস্থায় কি সেটা হারাম আর কিছু জিনিস আছে হালাল হালাল পন্থায় উপার্জন করা যায় কিন্তু ওইটাকেই হারাম পথে উপার্জন করা কি হারাম বোঝা গেছে না নাই আঙ্গুর ফল হালাল না হারাম আপনি যদি আবাদ করেন মদ বানাবের জন্য হালাল হয়ে যাবে না হারাম হয়ে যাবে না বুঝা গেছে গরুর গোস্ত খেতে খুব মজা ঠিক না একজনের দোকানে গিয়ে পিঠে মেরে ভাই পাঁচ কেজি গোস্ত বেটা নিয়ে এসে বাড়িতে পাক করে মজা করে খেলেন হালাল না হারাম মুরগি তো হালাল আর একজনের মুরগি ধরে যদি হাজার বা বিশ্বের লেভেলে জড়াই করে খান হালাল হয়ে যাবে না তাহলে এখানে পন্থাটা হয়ে গেল হারাম অরিজিনাল বস্তুটাকে কি মহিলাদের মহিলাদের মনে করেন যারা সৌদি আরবে থাকেন বাবনরা তারা তো মাসাল্লাহ স্বর্ণ অলঙ্কার টঙ্কার বালি পড়েন অলঙ্কার পরা যায় না না যায় স্বামীর মনোরঞ্জনের জন্যে এবার কিন্তু এখন এটা পড়ে যদি রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আর যুবকদের দিলের মধ্যে আগুন জ্বালাই দেয় তাহলে কি এটা হারাল হবে না হারাম হবে কি বলেন আপনি না তাহলে জিনিসটা ছিল হালাল কিন্তু আপনি করে দিলেন কি হারাম এরপরে যে জিনিসটা আমার এগুলি কিন্তু দলিল দিয়ে বোঝানো আর সম্ভব না আমি আপনাদেরকে শুধু বিষয়গুলি বলে দিচ্ছি আপনারা খেয়াল রাখবেন আল্লাহ রব্বুল আলমিন এই রিজিকের ব্যাপারে আমাদেরকে হালাল হারাম যে বানাইছেন আল্লাহ কি জন্যে বানিয়েছেন পরীক্ষা কি জন্যে পরীক্ষা করার জন্য আপনি বলবেন যে এটা হারাম ওটা হারাম ওটা হারাম ওটা হারাম এটা হারাম আজকে শুনে শেষে গিয়ে বলবেন সাইফুদ্দিন বেলাল খালি হারাম আর হারাম আগেই বলেছি কিন্তু হালাল হারাম অধিকার কাউরে নাই কার তাহলে আমাকে দোষাবেন না যদি দোষান আমাকে তাহলে কাকে দোষানো হবে নাউজবিল্লা খেয়াল করবেন সাবধান তাহলে আল্লাহ রব্বুল আলমীর কিছু হালাল বাড়ালেন কিছু হারাম বাড়ালেন এটা কি জন্যে এক নম্বর কারণ পরীক্ষা করার জন্যে কোন বান্দা মানছে আর কোন বান্দা মানে না দুই নম্বর কারণ আল্লাহ রব্বুল্লাহ আলম এমন কোন বস্তুকে হারাম করেন নাই যার মধ্যে কোনো কারণ নিহত নেই অবশ্যই নিহিত আছে তার মধ্যে কারণ হয় তার মধ্যে ক্ষতি আছে মকপা ক্ষতি আছে না নাই হয় তার মধ্যে সামাজিক সমস্যা রয়েছে হয় তার মধ্যে গান্দা জিনিস পচা জিনিস পচা জিনিস যেরকম মনে করেন তামাক বিড়ি ভাঙিগুলি পচা জিনিস গান্দা জিনিস খাবাইস কিছু জিনিস আছে যেটা মানুষের রুচিসম্মত না সেজন্য সেটাকে হারাম করে দেওয়া হয়েছে কিছু জিনিস আছে যার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন অন্যের খোরাক বানিয়ে দিয়েছেন মনে করেন একটা গরু যদি মরে যায় আপনি যদি খেয়ে ফেলেন তাহলে আল্লাহর সৃষ্টি শুকুন গোস্ত ছাড়া খায় না ও খাবে কি বলেন তো আপনারা তাহলে তো মরে যাবে ফেলে দিবেন শুকুনের তো রিজিকের লাগবে না লাগবে না না যদি গর্তে পড়ে মারা যায় সিংয়ের গুতা দিয়ে মারা যায় বা কোনো জিনিস আঘাত পেয়ে মারা যায় তাহলে সেটা হারাম ঠিক না যদি এটা না হয় তাহলে আপনি গরুটা বাঁধার সময় খেয়াল করবেন না মরলে মরুক জয় করে খাই নেব বুঝছেন না বুঝেন নাই মানে তাহলে আপনি সাবধান থাকবেন উল্টা পাল্টা হয়ে তো যাইব গা এই জন্যে ওর উপর আপনি হেসান করবেন এটা একটা হিকমত এই জন্য মৃত্যুটা খাওয়া যাবে না তাহলে আল্লাহ রব্বুল আলমিন খেয়াল করেন যে জিনিসটাকে হারাম করে দিয়েছেন অবশ্যই তার মধ্যে কোনো ক্ষতি রয়েছে সামাজিক শারীরিক মানসিক অর্থনৈতিক যে কোনো কোন না কোনো ক্ষতি আছে সেটা আমার বুঝে ধরুক আর না ধরুক বলে আমার বিবেকে ধরে না আপনার বিবেক কি মোহাম্মদ সাল্লামের চাইতে বেশি পাকাপোক্ত আবু হানিফ রহমতুল্লাহ আলহ সম্পত্তিতে রাসুল চাইতে তাহলে আপনার এইখানের মধ্যে কি আপনি অর্থনীতিবিদ যতই বড় হন ডিগ্রি নেন কিন্তু আপনার এখানে কি রয়েছে বিমার রয়েছে অসুস্থ আপনার এটা কি সুস্থ না তা আপনার কাছে ভাবতে উল্টো লাগে তাহলে বুঝতে হবে হালাল হারাম আর যেটা আল্লাহ হালাল করে দিয়েছেন তার মধ্যে অবশ্যই কোনো হিকমত মানে তার উপকার রয়েছে বোঝা গেছে না নাই না তাহলে শুকুর হারাম হয়ে গেছে এক সময় বলতো ওলামায় ইসলাম লিখতেন যেটা নোংরা জিনিস খায় তো বলে আমরা নোংরা খাওয়াবো না মাছ ধরার মধ্যে পালবো ভালো ভালো খানা খাওয়াবো তাই তো নোংরা খেলবো না তাহলে হারাল হয়ে গেল কি বলেন আপনারা না এখন ডাক্তাররা পরীক্ষা করে দেখে যে ওর মধ্যে এত মারাত্মক ক্যান্সার আর এখন তো আপনারা ইনফ্লুয়েঞ্জার কথা ভালো করেই জানেন জানেন না জানেন না না যত বিজ্ঞানের থিওরি অন্যত হচ্ছে আল্লাহর শরীয়ত যা ততই সহজ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বোঝা গেছে তাহলে কোনো হারাম কোনো ক্ষতির কারণ আছে বলে আল্লাহ হারাম করেছেন হালাল ওর মধ্যে কোনো ফায়দা আছে বলেই আল্লাহ হালা করেছেন হিকমতের বাইরে না এই জিনিসটা মনে রাখতে হবে আমার দেমাগ আপনার দেমাগ বুঝে আসুক আর না আসুক বোঝা গেছে না নাই কারণ যিনি সৃষ্টিকর্তা তিনি ভালো জানেন না আমরা খাই যারা ব্যবহার করি তারা ভালো জানেন এই যে মুক্কা এগুলি বানা হয়েছে এই যে এইগুলি বানা হয়েছে যত কিছু যারা বানিয়েছেন তারা বেশি ভালো জান না আমরা ব্যবহার করে বেশি ভালো জানি তাহলে এটা যদি বুঝেন তো আল্লাহর ব্যাপারে বুঝতে হবে যে তিনি ভালোই জানেন তিনি মহাবিজ্ঞানীর বিজ্ঞানীদের বিজ্ঞানী তিনি কোনো জিনিসকে হিকমতের বাইরে করেন নাই ঠিক আছে না নাই যদি বলেন যে হালাল হারাম এগুলি বাছাই করা কি দরকার সবই তো খাওয়ার জিনিস আপনি ক্ষতি হবে আমার হবে তাতে আপনার কি ঠিক না আচ্ছা এই জবাইল শহরে প্রত্যেকটা চো রাস্তাতে একটা করে কি বলে আপনার মরুর মরুরের কি বলে আপনার ট্রাফিক সিগন্যাল দেওয়া আছে না নাই আছে আপনারা গাড়ি যারা চালান তারা যদি বলেন খামাখা লাল সবুজ আর হলুদের বাতি ওটাও এগুলি চাই না আমরা তাহলে গাড়ি চালকরা নিরাপদে নিজের বাচ্চা নিজের আশ্রয়স্থলে নিরাপদে পৌঁছবেন না হসপিটাল না কবরে যাবেন হ্যাঁ কবরে অথবা হসপিটালে তাহলে কি এই যে লাল সবুজ হলুদ আর মাঝে মাঝে আবার এরকম এরকম জলে কি নাম জানি না এই যে বাতি আল্লাহ সে দেখে মানুষ যে এই ট্রাফিক দিল তাতে ফায়দা হলো না ক্ষতি হলো নাম আল্লাহ রব্বুল আলমিন তার শরীরটাকে চার ভাগে ভাগ করে দিয়েছেন কয় ভাগে আল্লাহ কিছু ফরজ করে দিয়েছেন এই ফরজ মানে সবুজ বাতি সবুজ বাতি যখন জ্বলবে সামনে যাবেন না পিছনে কোন ড্রাইভার যদি পিছন দিকে টান দেয় হেরে কি করবেন আপনারা বেয়াকুফ তো বলবেই আর অ্যাক্সিডেন্ট হয়ে কবরে অথবা হসপিটালে যাওয়ারও আশঙ্কা রয়েছে ঠিক না ঠিক তাহলে সবুজ বাতি ফরজ যেগুলি সামনে চলতে হবে আজান হয়েছে আর দেরি নেই হজ ফরজ হয়েছে আর দেরি নেই জাকাত ফরজ হয়েছে আর দেরি নেই মানে যেগুলি ফরজ করে দেওয়া হয়েছে মহত্বের জন্য বাতি জ্বলছে সবুজ আরে মানুষের সবুজ বাতি এতই বুঝলেন আর আল্লাহর সবুজ বাতি বুঝি না এই দেমাগ কি সুস্থ না অসুস্থ وحرم عليكم المحرمات او حدد عليكم الحدود فلا فلا فلا تعتدوها আল্লাহ কিছু সীমা লঙ্ঘন সীমা বেঁধে দিয়েছেন এই পর্যন্ত চলবে এরপরে চলবে না সীমা বেঁধে দিয়েছেন ঠিক আছে এই সীমা অতিক্রম করা যাবে না বহুত কিছুর ব্যাপারে আল্লাহ সীমা দিয়েছেন উঠতে চলতে ফিরতে আমাদের অনেক কিছু মাসলা মাসাইলে সীমা আছে রমজান মাসে দিনের বেলা খাওয়া যাবে না ঠিক না কিন্তু এমনি কি খাওয়া হারাম হালাল তাহলে রমজান এটা বন্ধ হয়ে গেল তাহলে এটা হলো কি হলুদ বাতি এটা কি হলুদ বাতি মানে হলুদ বাতি যখন চলছে সাবধান গাড়ি আর টান দেওয়ার চেষ্টা করেন না ফিরে দেওয়ার চেষ্টা করেন মানে একটা সীমা এসে গেছে আপনার গাড়ি চলার একটা কি সীমার গতি রোগে দেওয়ার সময় এসে গেছে কাজে আল্লাহ রব্বুল আলমিন এমন কিছু জিনিস করে দিয়েছেন যেটাকে সীমা অতিক্রম করা যাবে না সীমার মধ্যে থেকে খাওয়া চলবে নেওয়া চলবে দেওয়া চলবে সবই চলবে স্ত্রী হালাল ঠিক না কিছু সময় আছে নির্দিষ্ট সময় তখনও কি হালাল তাহলে হালালটা কি সীমা হলুদ বাতি জ্বলেছে বন্ধ বুঝছেন না বুঝেন নাই না তাহলে আল্লাহ রব এইভাবে বিভিন্ন বিষয়ে সীমা বেড়ে দিয়েছেন এটা অতিক্রম করা যাবে না তাহলে হলুদ বাতি চলার পরে সাবধান না হন লাল বাতিতে যান তাহলে তো হয় জেলখানায় আর নাই হসপিটালে আর না হয় কবরস্থানে তিনটার একটা ঠিক না আর ওয়াহাররামা আলাইকুমুল মুহাররামাত ফালা তানতাহিকুহা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন খবরদার এই হারাম কখনোই হারামের পথে পা বাড়াবে না লালবাতি কি বাতি লালবাতি লালবাতি জ্বলছে এরপরেও যদি গাড়িটা টান দেন তাহলে সমস্যা ঠিক না দুনিয়ার লালবাতি অতিক্রম করলে জেলখানায় অথবা হসপিটালে বা কবরস্থানে কিন্তু আল্লাহর হারামের লালবাতি যদি অতিক্রম করেন তাহলে কোথায় যাবেন জাহান নামের আগুনে যে জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে উনসত্তর গুণ আরো বেশি তাপ মানে সত্তর গুণ তাপ হবে কুল্লামা বাবিদা জুলুদ হুম বাদ্দাল্লাহ জুলুদ জুলুদান গাইরাহা লিয়াযুকুল আযাব হাসান বাসির মোল্লা বলেন যেহেতু এই আগুনের তাপ সহত্তর গুণ ঠিক না এক এক দিনে এই চামড়া কত হাত কত গজ মোটা হবে চামড়া ষাটটা সত্তর সত্তর গজ এই সত্তর গজ এক এক গজের জন্য একটা পাওয়ার তাহলে যদি সত্তরটা পাওয়ার একসঙ্গে কাজ করে তাহলে উনি বলছেন হাসান বাসির রাহিমাহুল্লাহ প্রতিদিনই একটা মানুষের এই চামড়াটা জাহান নামে সত্তর হাজার বার পূর্বে এবং গড়বে তাহলে আপনি দুনিয়ার লালবাতি অতিক্রম করতে ভয় পান আর আল্লাহর লালবাতি অহরহ আপনি অতিক্রম করবেন এটা কি কোনো বিবেকবানের কাজ হবে না আমি মনে করি আমার আলোচনা যদি স্টপ করে দিই যথেষ্ট কি বলেন আপনারা দিব বন্ধ করে তাহলে এটুকু যদি মনে রাখতে পারে আলহামদুলিল্লাহ তাহলে বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিনের হল লাল বাতি আর একটা হলো কি যখন কোন সমস্যা থাকে না তোমার একটা বাতি এরকম জলে ঠিক না এর মানে ওসাকাতান আসিয়া রাহমাতান আলাইকুম মিন গাইরি রিসিয়ান ফালা তাসআলু আনহা আওয়ালা ফালা তাবহাসু আনহা আও কামা কাল আলাইহিস সালাতু আর কিছু জিনিস আল্লাহ রব্বুল হুকুম বর্ণনা করেন নাই হালাল না হারাম কিছু করো নেই এগুলি তালাশ করো না লেনদেন খাওয়া দাওয়ার ব্যাপার এবাদতের ক্ষেত্রে যদি না হয় কারণ এবাদতের মূল হলো কি চলবে না চালাতে হলে দলিল লাগবে আর এবাদত ছাড়া অন্য সব চলবে বন্ধ করতে হলে দলিল লাগবে বোঝা গেছে না নাই এটা একটা নীতিমালা মনে রাখেন এবাদতের ক্ষেত্রে চলবে না এটা হলো আসল মূল চালাতে হলে কি লাগবে কোরআন সুন্নার দলিল লাগবে আর এবাদত ছাড়া অন্য যত লেনদেন উঠা বসা বিয়ে শাড়ি খাওয়া দাওয়া চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ইত্যাদি যত কিছু সব চলবে না চালাতে হলে না করতে হলে কি করতে হবে দলিল লাগবে এই কথাটুকু আমরা বুঝেছি সবাই কেন আজকে আমরা অর্থনীতি আলোচনা করব এবং যদি সময় হয় লাস্টে আপনাদেরকে ইনশাআল্লাহ এই রুজি রুটি এই রুজির কিছু চাবিকাঠি আছে আপনি অবলম্বন করেন হালাল পন্থায় আপনার পরিজন যতটুকু আল্লাহ দিবেন আপনাকে মাহরুম করবেন না আরো ও আরো কয়েকটা মূলনীতি ভুলে গেছিলাম কারণ সময় কম মনে হচ্ছে তাই আঘাত চাচ্ছিলাম আরো কিছু মূলনীতি যেটা আপনার রিজিক যেটা লিখে দেওয়া হয়েছে আপনি মৃত্যুর আগে আপনার কাছে আসবেই আসবে বুঝা আসছে না আছে নাই এই রিজিক লিখে দিয়েছেন আল্লাহ আপনার মার গর্বে যখন আপনি চার মাস বয়স যখন রুফুকে দিয়েছে চারটা জিনিস লিখেছে তার মধ্যে একটা কি রিজিক লিখে দিয়েছেন আল্লাহ কতটুকু এর নিয়ম কি পদ্ধতি কি কোথায় শিক্ষার মাধ্যমে না কাজের মাধ্যমে এটা ব্যবসা করে না বাণিজ্য করে না এটা শিল্পে না কারখানা না কি সব সৌদি আরবের জোবাইলে না আসায় না কোথায় না লন্ডনে সব আল্লাহ লিখে দেওয়া বোঝা গেছে না নাই সব আপনার রিজিক যেটুকু লিখে দেওয়া হয়েছে সেটুক আপনার আসবেই আপনার মৃত্যুর আগে পূর্ণ হবেই এই মূলনীতিটাও বুঝে আসছে তো লাস্ট আর একটা মূলনীতি মনে রাখতে হবে আমাদেরকে সেটা হলো যে আল্লাহ রব্বুল আলমিন হালাল এবং হারাম বানালেন হালাল সারা পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট বুঝা আছে আল্লাহ যে হারাম বলবেন যে এত করলে কি আর পেট বাঁচবে পূরণ হবে এদিক ওদিক দুই দিক থেকে নিতে হবে না আল্লাহ যে হালাল দিয়েছেন অফুরন্ত দিয়েছেন পৃথিবীর কোন মানুষ যদি বিন্দু পরিমাণে হারাম ভক্ষণ না করে হারাম পথ না ধরে তবু তার জীবন কি হবে না নাশ হবে না আল্লাহর দেওয়া হালাল নিয়মে হালাল জিনিস খেয়ে সবার জন্য যথেষ্ট আল্লাহ সৃষ্টি করেছেন বলে আল্লাহ মানে হালাল যথেষ্ট হারাম বিন্দু পরিমাণে আমাদের প্রয়োজন নেই হালাল জিনিস হালাল তরিকায় পন্থায় এটাই সবার জন্য যথেষ্ট মুসলিম কাপের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য আল্লাহ যথেষ্ট করেছেন এবং একটা জিনিস বুঝেন প্রত্যেকটা জিনিসের কিন্তু দুই রকম মূল্য হয় একটা মূল্য হয় চাহিদা মূল্য আর একটা মূল্য হয় ক্রয় বিক্রয় মূল্য বুঝছেন না বুঝেন নাই লবণের চাহিদা বেশি না স্বর্ণের চাহিদা বেশি লবণের চাহিদার দিক থেকে মূল্য বেশি লবণ আর স্বর্ণ কি দুনিয়ায় সমান সমান লবণ যখন সবার দরকার ধনী গরিব নারী পুরুষ ছোট বড় আরব আরব তখন সবার কাছে আছে ঠিক না পানির প্রয়োজন তাই পানির সবার কাছে আছে ঠিক না অপরন্ত আল্লাহ ব্যবস্থা করেছেন কিন্তু কেউ যদি কোনো মা কোনো বোন কোনো আপনার সহধর্মী যদি স্বর্ণ না দেখে না ব্যবহার করে কোনো ক্ষতি হবে কি বলেন আপনারা তাহলে স্বর্ণের চাহিদার পূরণ ছিল কম এই জন্য দাম দিল বাড়াই বড় লোকরা খাও তোমাদের টাকা পয়সা যেহেতু অঢেল আছে এক ভরি স্বর্ণ এখন কিনো দাম দিয়ে বাংলাদেশে এখন পঞ্চাশ হাজার টাকা করে বা চল্লিশ বা বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশ কেউ যাদের টাকা আছে গরিব মানুষের যদি স্বর্ণ কিনতে হতো তাহলে কি জীবন চলত স্বর্ণ যেভাবে পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয় লবণ পানে যদি তাই হতো চাউল ডাল আর পেঁয়াজ রসুন তাহলে মানুষের জীবন কি বাঁচত বাঁচত না তাহলে যখন চাহিদার মূল্য বেশি অঢেল আল্লাহ বানাইছেন আর যখন চাহিদা মূল্য না তখন ওর দাম বাড়ায় দিয়েছেন হিরো এক ডাক্তার আমাকে বলেন যে আমার স্ত্রী আমার সঙ্গে এখন জুম ধরছে হিরো কিনবে হীরা এটা কি কিনা যায় হবে কিনা এবার আপনার বেতন কত আমি বলেন কয় পঁয়তাল্লিশ হাজার রিয়াল তাই বললাম যে এটা মোবাহ যায় জিনিস যায় আছে আপনার স্ত্রী চায় আপনার মানের মানুষ হিরক ব্যবহার করে তাহলে আপনি কিনবেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু না যদি কিনে না ব্যবহার করেন তাতে আপনার জীবন কিছু হবে না আরো দশজন যেমন বোনের জীবন নষ্ট হচ্ছে বোঝা গেছে এই কথাগুলি এবার আমরা সামনে আগাই জি লাস্টে আপনাদেরকে যদি সম্ভব হয় কিছু রেখে দিলাম এটা আপনাদের কিভাবে রুজি রুটি পাড়ার কিছু চাবিকাঠি চাবি যদি তালাটা যদি বন্ধ থাকে আর ওইখানে সারাদিন অপেক্ষা করেন আর ই করেন মানে আপনার সাধ্যমতো পিটাপিটি করেন তো ওই ঘরের মধ্যে মূল্যবান জিনিস আপনার নেওয়া সম্ভব না তাই চাবিটা পাইলে কিন্তু কিছু করতে হবে না খালি খুললেই পেয়ে যাবেন ঠিক না তাই সম্ভব যদি হয় অথবা হয়তো আমাদের মাসাইকেরা মাসাল্লাহ আপনার জবাই সেমি সেন্টারে চারজন মাসাল্লাহ আমাদের যোগ্য মাসাইক রয়েছেন তারা হয়তো আলোচনা করেছেন পূর্বে হয়তো আলোচনা করেছেন ইনশাআল্লাহ আমরা এবার সামনে বাড়ি অর্থনীতি বা হালাল হারাম নিয়ে এই মূলনীতি গুলো যদি আমরা আজকে মনে নিয়ে যেতে পারি আমি মনে করি জুবাই ইসলামিক সেন্টারের মহাসম্মেলন আমার ধারণা আর কি যথেষ্ট আলহামদুলিল্লাহ তারপরে আমরা কিছু সামনে আগাতে চাই বন্ধুগণ অর্থ নিয়ে আলোচনা করার কেন প্রয়োজন আজকে উপার্জন নিয়ে আজ অর্থ উপার্জনের পথগুলি কিন্তু অনেক খুলে গেছে ঠিক না আগে যত মানে কঠিন ছিল বা সীমিত ছিল এখন বেশি হয়ে গেছে সীমিততে হারাল হারামের ব্যাপারটা সীমিত ছিল এখন যখন পথ সব খুলে গেছে মানুষের আজ আমেরিকায় কি ব্যাংকিং অবস্থা রাশিয়ায় কি অমুক জায়গায় কি কোথায় কি এক জায়গায় হওয়ার সঙ্গে সঙ্গে আর এক জায়গায় পার হয়ে যাচ্ছে কি বলেন আপনারা তাহলে এর উপার্জনের পথ খুলে গেছে এক দুই নম্বরে এর প্রচার মাধ্যমের পথ খুলে গেছে ইন্টারনেট বলেন টিভি বলেন রেডিও বলেন পেপার পত্রিকা বলেন খুলে খুললেই আপনার চোখটা খুললেই আপনার কাছে সব চলে আসতেছে এছাড়া মানুষের প্রয়োজনও বাড়ছে ঠিক না বাড়ছে না বাড়ে নাই মানুষের যা প্রয়োজন এটা তিন প্রকার কয় প্রকার একটা হলো জরুরিয়াত একটা হলো হাজিয়াত একটা হলো কামালিয়াত জরুরি যেটা ছাড়া বাঁচার উপায় নাই পানি বুঝছেন না বুঝেন নাই পানি ছাড়া আপনি বাঁচবেন না আর হাজিয়াত যেটা মানুষের হাজাত প্রয়োজন যেমন মনে করেন কি বলে আমাদের জীবনের চলতে গিয়ে অনেক জিনিস যেটা আমাদের প্রয়োজন প্রয়োজনের মধ্যে আমাদের খাওয়া দাওয়ার মধ্যে হতে পারে ব্যবহারের মধ্যে হতে পারে গাড়ি বাড়ির মধ্যে হতে পারে জিনিস মানুষের এটা প্রয়োজন না হলে চলতে পারে না আর কিছু আছে কামালিয়া মানে না হলে চলে স্বর্ণ না হলে চলে না চলে মোবাইল না হলে চলে না লা মোবাইল কিন্তু এক সময় ছিল মানুষের পরিপূর্ণ বা মানুষের মানে কি বলবো বড় লোকদের কিন্তু এখন সবার প্রয়োজন হয়ে গেছে এটা এখন প্রয়োজনে চলে এসেছে মানুষের মনে করেন গাড়ি সৌদি আরবের গাড়ি না হলে চলে না বাংলাদেশের গাড়িটা কি মানে যাদের অর্থ আছে তাদের টাকা পয়সা যাদের বেশি নেয় তো না হলেও চলে আমরা রাস্তাঘাটে চললে হাঁটাও চলতে পারি রিক্সা দিয়েও চলি কিন্তু এখানে যদি রিক্সা চালান তাহলে কাজ হবে তাহলে মানুষের প্রয়োজন তিন প্রকার একটা হলো জরুরি না হলে চলবে না আরটা হলো কি যে আপনার প্রয়োজন মানে যদি সময়ে না থাকে তো না হলেও চলবে কিন্তু সময়ে আমার প্রয়োজন আছে আর কিছু হলো যেটা আপনার পরিপূর্ণতার দিক না হলেও মানুষের চলবে তাহলে আজ প্রয়োজন মানুষের বেড়ে গেছে না বাড়ে নাই এক সময় মোবাইলটা মানে ছিল এক সময় মানুষের কি মানে বড় মানুষ তার পরিচয় এখন না গরিব হলেও থাকতে হবে বিদেশে আইছেন পাঁচ বছর ধরে দেশে যেতে পারেন না কোনটা না হলে আপনার হোম স্টেশনে যোগাযোগটা কেন থাকবে আরে কিছুই না পারলে মাঝে মাঝে একটু টেলিফোন করে কইবেন যে ভালো আছি তুই ভালো আছো তো একটু মহাপতের কথা টথা বলবেন এই নিয়ে তো বেচারি কি করবে অপেক্ষায় থাকবে কি বলেন আপনারা তাহলে এই যে মানুষের এখন প্রিয়জনও কিন্তু বেড়ে গেছে নিত্য প্রিয়জন আপনার বাড়তেছে জিনিসের রেট বাড়তেছে এছাড়া বর্তমানের মানুষের কিন্তু দুনিয়ার জ্ঞান ভালো হলেও দিনের জ্ঞান কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে মানে অজ্ঞতা বেশ চলতেছে ঠিক না বেটি এছাড়া মানুষের ইমানও কিন্তু দুর্বল কি বলেন আপনারা ইমানও দুর্বল আরো একটা কারণ হারাল হারাম জানার এখন কিন্তু আরো আর শেষ নাই বুঝছেন না বুঝেন নাই না সৌদি আরবের মাসায়করা তারপরে আপনার কি বলে রাবেতা আলম ইসলামের ফেকা একাডেমি কুয়েতের একাডেমি তারপরে সৌদি আরবের স্থায়ী ফতুয়া বোর্ড এরা সবাই ফতুয়া দিয়েছেন অনেক জিনিস যেগুলি হারাম যেগুলো মনে করেন বিমা ভিত্তিক সমিতি ভিত্তিক সহযোগিতা ভিত্তিক অন্যের কল্যাণ ভিত্তিক বিমা যায় এছাড়া ব্যবসা ব্যবসায়ী যত বিমা সবগুলি হারাম পৃথিবীর শ্রেষ্ঠ হল আমাদের ফতোয়া তারপরও কিন্তু দেখবেন ফতোয়া ইসলামী পোশাক পরে লেবাস পরে বিমা হালাল এই নাম দিয়ে ওই নাম দিয়ে বাঁকায় বুকে হালাল হয়ে যাচ্ছে বোঝা গেছে কথা না সুদ হারাম তারপর হয়তো ওখানে ফতু আছে না এইভাবে না এইভাবে করলে একটু বাঁকাই ছাকাই নিলে হালাল হয়ে গেল বিজনেস বা ডেস্টিনি বা পিরামিড ব্যবসা এখানকার মাসায় সবাই হারাম বলেছেন আমার দেশে এখন এটার ফতু হারাল হয়ে গেছে কারো কারো কাছে এবং ফতো হালাল হলে সদস্য বাড়তে থাকে যত সদস্য বাড়ে তার জন্য টাকা আছে এখন ফুত মুক্তি সাহেব ঘরে বসে এক লাখ দেড় লাখ সোয়া লাখ টাকা বসে বসে পাচ্ছেন হালাল হয়ে গেল যেখানে ওলামারা বলছে সেটা জুয়া এটা সুদ এবং সুদের সব প্রকার সুদ এবং এখানের মধ্যে ধোকা এটার মধ্যে অজ্ঞতা হারামের যতগুলি কারণ সবই বলছেন আমরা হয়তো একটি দিক থেকে একটু ছেড়ে ছুটে দিয়ে বলে হারাম হয়ে গেল হালাল হয়ে গেল তাহলে এই মুহূর্তে হালাল হারাম জানা জরুরি কিনা কারণ আল্লাহ নবী বলেন যেই শরীরটা হারাম দিয়ে বাড়ে সেইটার ঠিকানা কোথায় জাহান্নাম এবং তার জন্য জান্নাত কি হারাম নাউজবিল্লাহ তাহলে যদি আপনি নামাজ পড়লেন রোজা করলেন হজ করলেন জাকাত দিলেন জিকির করলেন কোরআন পড়লেন মহাসম্মেলন আসলেন এটা করলেন ওটা করলেন কিন্তু খাইলেন যা সেটা হারাম রক্ত মাংস হলো হারাম আল্লাহ নবী বলেন গদিয়া মালবাসু হারাম ওগুদিয়াবিল হারাম ওসারাব হারাম ইত্যাদি আল্লাহ বলেন তার সবই হারাম পোশাক কাপড় চুপড় খাওয়া রক্ত সব হারাম হার না ইস্তাজাব তার দোয়া কিভাবে কবুল হবে তাহলে দুনিয়া আপনার কোনো এবাদত কবুল হবে না আর এবাদত না থাকলে আখড়াতে জান্নাত হবে না জাহান্নাম হবে আর আল্লাহ নবী বললেন যে যেই শরীরটা আরাম দিয়ে বাড়ে সেই শরীরটা কোথায় যাবে বিদ্যার জাহান নামের জন্য উপযুক্ত না ওজবিল্লা তাহলে আপনার হালাল হারাম জানা জরুরি না বলবেন আরে এগুলো শুনলে আবার মানতে হবে থাক এক গ্রুপ আছে না হালাল হারামের ক্ষেত্রে উপার্জন আয় এবং ব্যয়ের ক্ষেত্রে মানুষ কয় প্রকার কি ব্যাপার কি ব্যাপার বলছেন না যে আপনারা নাকি আমার মতো চশমা আপনাদেরও লাগে দেখতেছেন না আপনারা হালাল হালাম হালাল এবং হারাম উপার্জনের দুই ক্ষেত্রে আয় ব্যয়ের ক্ষেত্রে মানুষ কয় প্রকার ব্যাস এটা জানলেই বন্ধ হয়ে যাবে কিন্তু আলোচনা এইটুকু যথেষ্ট আমাদের এক নম্বরে হলো যাদের আই ইনকাম হালাল ব্যয়ও হালাল আল্লাহ একবার এই গ্রুপে কি আপনি আছেন চোখ বন্ধ করেন দশ গুনবো নিজেকে জিজ্ঞেস করবেন কোন গ্রুপে এই গ্রুপে আছেন কিনা one two three four five six seven eight nine ten যার আই হালাল ব্যয় হালাল যদি আপনি এই গ্রুপে থাকেন আপনার শান্তি মনে রাখবেন হারামে আরাম নাই হারামে কি নাই আরাম নাই পাপে শান্তি নাই মনে থাকবে হারামে আরাম নাই যতই হোক মাফি আর সারা কি বললাম পাপে শান্তি নাই শান্তি চান শান্তি চান না চান না আরাম চান তাহলে আরাম আর শান্তি যদি চান তাহলে পাপ ত্যাগ করেন হারাম ত্যাগ করেন দেখবেন একবার খেয়ে আপনার শরীরে শক্তি হবে আপনার কোনো অসুখ বিসুখ হবে না পেট মোটাও হবে না আপনার উল্টো পাল্টো হবে না ইনশাআল্লাহ বোঝা গেছে না নাই তাহলে এক প্রকার মানুষ যাদের উপার্জন হালাল এবং কি ব্যয় হারাম হালাল কেমতের মাঠে আল্লাহ রব্বুল আরামিন পাঁচটা প্রশ্ন করবেন কয়টা কোন ধরনের চারটার কথা আছে তার মধ্যে প্রশ্ন দুইটা হবে পাঁচটা যে হালসের আলোচনা সেটা হলো মিন আইন দান পথে ডান হাতে না বাম হাতে সাদা টাকা না কালো টাকা আপনাদের কালো টাকার হিসাব বাংলাদেশে দেখছেন তো সবার দেখছেন কিন্তু দুঃখ হলো যারা ধর্মের নামে ব্যবসা করে এদের কালো টাকার হিসাব হয় নাই বড় আমার দুঃখ বোঝা গেছে কথা বোঝা গেছে না নাই সবার হিসাব মোটামুটি হয়তো ওদের চোখে যেটা ধরা পড়ছে কিন্তু ধর্মের নামে যারা খানকা খুলে ব্যবসা করে তাদের কি এই কালো টাকার হিসাবে লিস্টে নাম এসেছে আসে নাই এগুলি কালো টাকা না কি বলেন আপনারা আমি মনে করি ধর্মের নামে ব্যবসা সবচেয়ে বড় কালো টাকা সুদ ঘুষ জুয়া জেনা ব্যবচার হত্যা যে কিছু করে যে উপার্জন হবে এর যত জঘন্যতা হবে এর চেয়ে বেশি হবে কি ধর্মের নামে পাপটা একই পাপ অবস্থা ভেদে তার কি হয় পাপ কম বেশ হয় না হয় না মনে করেন জেনা নওয়াজবিল্লা কেউ যদি জেনা করে কোন এক নারীর সঙ্গে সাধারণ অচেনা বা বাইরের তাহলে জেনার পাপ বিবাহিত যদি হয় যদি প্রমাণ হয় সাক্ষী দিয়ে সংসার করতে হবে মেরে ফেলতে হবে পাথর মেরে ইসলামের আইন তবে বাংলাদেশে বাংলাদেশ বাংলা ভাই হয়ে যান না কাউকে ধরে পেয়ে আবার পাথর মারা শুরু করেন না খবরদার এটা নিয়ম আছে সিস্টেম আছে এই জেলাটা যদি নিজের প্রতিবেশীর প্রতিবেশীর স্ত্রী বা মেয়েদের সঙ্গে হয় তাহলে এর পাপ বেড়ে গেল বোঝা গেছে ভাই এটাই যদি কোনো যাকে বিয়ে করা হারাম ওই সমস্ত কোনো নারীর সঙ্গে করে ফেলে তাহলে তাকে আরাত্তুল হত্যা তাহলে পাপটা বাড়লো না বাড়লো না একই পাপের স্তর বেড়ে গেল তাহলে বন্ধুগুলো আমি বলবো এই কালো টাকা আপনার হাত দিয়ে আসলো না বাম সাদা টাকা হালাল হারাম কেমতের মাঠে আপনাকে জিজ্ঞেস করা হবে কোথা থেকে উপার্জন করেছো আর কোথায় ব্যয় করেছো তাহলে এই দুইটা প্রশ্ন আপনাকে কেমন যখন করা হবে তাহলে যার প্রশ্নের উত্তর হবে একটা সপ্তবিল হালাল ওয়ান ফাক্তবিল হাবিল হালাল হালাল আমি হালাল পথে উপার্জন করেছি আপনার ডায়েরিতে দেখা যাবে সব হালাল এবং সব ব্যয় হালাল তখন আপনার জয় হবে না হবে না যদি এই গ্রুপের আজকে হয়ে যেতে পারে আমরা সিদ্ধান্ত নিয়ে যেতে পারে আমাদের মহাসম্মেলন আজকে সার্থক ইনশাল দুই নম্বর কিসের আলোচনা চলছে বলেন তো আপনারা উপার্জন এবং ব্যয়ের ক্ষেত্রে চার প্রকার মানুষ এক নম্বর হলো যাদের আয় এবং ব্যয় দুটি হালাল আল্লাহ যেন আমাদের সবাইকে এই গ্রুপের বানিয়ে নেন সারা পৃথিবীর মানুষকে বানিয়ে নেন দুই নম্বর যাদের আয়ও হারাম ব্যয়ও হারাম এর উল্টা আয় ইনকামও হারাম ব্যয়ও হারাম ইনকাম করে ঘুষ খেয়ে সুদ খেয়ে হ্যাঁ অন্যায় ধরে চুরি করে ডাকাতি করে হানাহানি করে মারামারি করে যে কোনো কালো পাত হওয়ার জন্য ও হালাল মানে উল্টো বাড়াই ফেলছে এবং ব্যয় যত উল্টো পাল্টা যত আল্লাহর বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে আল্লাহর অলিদের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে যত শক্তি এখানে সে তার খরচ তার উল্টো পাল্টো সবকিছু তাহলে যার উপার্জনও কালা ব্যয়ও কালা এই দুই কালার অবস্থা কি হবে বলেন তো আপনারা ওই যে হারামে আরাম হবে না শান্তি হবে না আর আখেরাতে তো তার জাহান নাম হবে একটা কথা মনে রাখবেন আল্লাহ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেছেন في الدنيا جنة من لم يدخلها لم ফিদ في এই দুনিয়ায় জান্নাত আছে যে এই জান্নাতে প্রবেশ করতে পারবে না আখেরাতেও সে জান্নাত পাবে না অর্থাৎ জান্নাতের আরামায় জান্নাতি মানুষ এই দুনিয়াতে যে অবস্থায় থাকছে মজা পাবে বুঝছেন না বাজেন নাই অভাবী অনটন সমস্যা তারপরে ওর ভিতরে যে কি মজা কি আনন্দ আপনারা জানেন না যে ওই যে মোড়ল সাহেবের চিকিৎসা করবে তো লাগবে কি বলে সুখী মানুষের জামা এখন সুখী মানুষ যদি পাওয়া গেল তোর জামাই নাই আল্লাহ নাম বুঝছেন বন্ধু তাহলে এই যে আপনার দুনিয়ার শান্তি তার নষ্ট হয়ে যাবে তাহলে আপনি যখন হালাল হারামের ব্যাপারটা খেয়াল করবেন না খেয়াল রাখতে হবে তাহলে তার যার দুই নম্বর ছিল কি উপার্জন এবং ব্যয় আয় ব্যয় দুইটাই হারাম নামজবিল্লা বলে নামজবিল্লা তিন সেকেন্ড সময় এমিটেশন করেন এই গ্রুপে কেউ আছেন নাকি তিন নম্বর যার আয় হালাল ব্যয় হারাম আছে না এমন মানুষ আছে আচ্ছা। এই সৌদি আরবে কষ্ট ছাড়া কি কোনো টাকা পয়সা আছে তারপরে জুয়া খেলে থাইল্যান্ডই খেলে মদ খাই করে না করে না উল্টো পাল্টা করে তাহলে আই তো পর্যন্ত হালাল ছিল কিন্তু হারাম করে দিয়ে নষ্ট করে ফেললো একটা প্রশ্নের উত্তর হলেও দ্বিতীয়টা উত্তর কি হবে না মুশকিল হয়ে যাবে বোঝা গেছে না নাই চার নাম্বার এর উল্টা যার উপার্জনটা হারাম কিন্তু ব্যয়টা কি হালাল মনে করেন কেউ যদি বড় লোকের বাড়ি থেকে টাকা লুটপাট করে নিয়ে এসে কোনো গরিব মিসকিনকে দান করে দেয় তাহলে গরিব মিসকিনকে দান করে ভালো জিনিস এটা ভালোই পথ ছিল কিন্তু ইনকাম ছিল কি এবার এখানে একটা কথা মনে রাখবেন একটা নীতিমালা এই নীতিমালার উল্টা কিন্তু চলে বর্তমানে খেয়াল করেন আমার সঙ্গে কি নীতিমালা আপনার মহৎ উদ্দেশ্য আপনার মহৎ উদ্দেশ্য কোন হারামকে হালাল করে দিবে না একজন ডাকাত যদি মনে করে বা মনে করে আপনার গ্রামে ইয়াতিম ওনাদেরকে বড় লোকরা পয়সা করে দেয় না আপনি মনে করে এই বেটার বাড়িতে গিয়ে রাত্রিবেলা হানা দিয়ে টাকা নিয়ে সেকে দিয়ে দেবো যাই হবে কি আপনার উদ্দেশ্য ইয়াতিমকে খাওয়ানো আপনার উদ্দেশ্য মাদ্রাসা চালানো আপনার উদ্দেশ্য ভালো করে এক কাজ করা এই জন্য আপনি হারাম পথ হারাম পথ ধরবেন সেটা জায়েজ নয় বোঝা গেছে কথা আর কথা বোঝা যায় নাই তাহলে এই কিন্তু নীতিমালার উল্টো এখন চলে উদ্দেশ্য যেহেতু ভালো হারাম পথ ধরলে সমস্যাটা কোথায় কেমন সৌদি আরবে যাবো হজম রাত করা যাবে কাজে ঋণের উপরে টাকা নিলে মানে মানে মানে মানে বলছেন কথাটা আসার সময় সুদের উপরে টাকা নিয়ে সৌদি আরব আসে হজমরা করলে বুঝি পার হয়ে যাবে হবে নাকি না সৌদি আরবে আসছেন মক্কায় আসছেন বা মহা উদ্দেশ্য এই জন্য কি কোনো হারাম টাকা নিয়ে আসা যাবে যাবে না খবরদার এখন কিন্তু বর্তমানে এই নীতিমালার উল্টো চলে উদ্দেশ্যটা যেহেতু ভালো কাজে যে কোনো পথ ধরাটাও আমি মুশকিল লা চলবে না এবার আরেকটা কথা মনে রাখবেন যে জিনিসটা আল্লাহ হারাম করে দিয়েছেন তার উপার্জনটাও কি হারাম তার উপার্জনটাও হারাম তার কিমতটা তার পয়সাটাও হারাম তাহলে চার শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ আয় ব্যয় দুইটাই হালাল এক শ্রেণীর মানুষ আয় ব্যয় দুটাই হারাম এক শ্রেণীর মানুষ আয় হালাল ব্যয় হারাম এক শ্রেণীর মানুষ তার আয় হারাম ব্যয় হালাল ধরে বুঝতে পারছেন তো এই চার শ্রেণীর আপনি কোন গ্রুপে আছেন এবার একটু লম্বা আপনাকে টাইম দিচ্ছি আবার দশ বো সবাই চোখ গুলি বন্ধ করেন আমার সঙ্গে one two three four five six seven eight nine ten কত পেয়েছেন আপনি আপনি কোন গ্রুপে আছেন যদি প্রথম গ্রুপে না থাকেন কোনো ভাই কোনো বোন কোনো আমার সুজি কোনো আমার আমার মুসলিম ভাতৃবৃন্দ তাহলে আপনি আজকে এই মহাসম্মেলনে আল্লাহর কাছে ওয়াদা করেন আপনার হারাম পথ লাগবে না হালাল দিয়ে যদি আপনার রিজিক লেখা থাকে আল্লাহ দিবেন এই ইমান এই আকিদা এই আকিদ আপনার থাকতে হবে তাহলে আমাদের জীবন ধন্য হবে বন্ধুগণ হারাম হারামের ক্ষেত্রে আমরা যেরকম জানলাম এখন বর্তমানে আয় উপার্জনের তিনটা পথ রয়েছে মেজর তিনটা নীতিমালা রয়েছে বর্তমান বর্তমান যুগে একটা হলো কি পুঁজিপতি নিয়ম পুঁজিপতি মানে যার মূল জিনিস চাবিকাটি চাবিকাঠি কি সুদ ভিত্তিক অর্থনীতি বোঝা গেছে আপনাদের আমি আপনাদের প্রথমেই বলছি যে বিস্তারিত আলোচনা করতে না পারলেও কিছু নীতিমালা আপনাদেরকে দিব যার ভিত্তিতে আপনি তালাশ করে নিতে পারবেন বা একটা আপনার জন্য সামনে একটা পথ প্রকাশিত হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্যে পুঁজিপতি আমেরিকা চাচ্ছে সারা পৃথিবীতে এই সুদ ভিত্তিক ব্যক্তি মালিকানার কোন নীতিমালা থাকবে না যে কোনোভাবে ইহুদিদের ইহুদিদের কথা হলো এই পৃথিবীর যত কিছু অর্থ সামগ্রী আরাম আয়সের সবকিছু আল্লাহ তাদের জন্য সৃষ্টি করেছে কোন ইহুদি ছাড়া অন্যের হাতে মানে এটা জুলুম করে চলে গেছে যে কোনো পন্থায় ওইটা তার থেকে ছিনিয়ে নেওয়া হালাল মানে নিজের অধিকার ছিনিয়ে নেওয়া কথাটা বুঝে আসছে আপনাদের ইহুদিদের যারা আজ বিশ্ব অর্থনীতি যারা চালায় বুঝছেন না বুঝেন নাই তাদের অর্থনীতি সম্পর্কে নীতিমালাকে অর্থ করি সবকিছু আরামায়েশের এই ভোগবিলাসের দুনিয়ার যত কিছু আল্লাহ সৃষ্টি করছেন একমাত্র ইহুদিদের জন্য কেননা হোম আবুল্লাহ মুখতার আল্লাহ নির্বাচিত তারা কি বান্দা আর বাকি যারা এরা এদের গোলাম তাহলে কোন ক্রমে যদি অর্থ আরাম আয়েসের জিনিস অন্যদের থাকে খ্রিস্টান মুসলিম হিন্দু বৌদ্ধ বা নাস্তিক তাহলে যে কোনো উপায় সেটাকে ছিনিয়ে নেওয়া তাদের জন্য কি হালাল বুঝে আসছে কথাটা আপনাদের বুঝে আসছে কাজে এই যাদের নীতিমালা তাহলে কি আপনাকে কোনো হালালের পথ দিবে কি বলেন আপনারা সব হালালের পথ খুলে দিবে আপনাদের জন্য খেয়াল করেন তাহলে তাহলে এই যে পুঁজিপতির নিয়ম কি কিছু মানুষের কাছে অর্থ কুক্ষিগত থাকবে আর বাকিরা সব জৌই বা কেতবা কুকুরকে খুঁড়ায় রাখো তোমার পিছু পিছু ঘুরবে বুঝছেন না বুঝেন রাজনীতিটা কুকুরের যদি পেট ভরে খাওয়াই দেন তো সারা রাত ঘুমাবে আপনার বাড়ি পাহাড়া দেবে না খুলে রাখেন মাঝে মাঝে খাওয়ার জন্য ঘুরবে আমাও করবে ডাকবে তাহলে খানা দিবেন বুঝছেন কথা এদের নীতিমালা হলো মানুষকে অর্থনীতি থেকে দুর্বল বানিয়ে রাখো তাহলে ওর নীতি ওর জঘন্য নীতি ওর যত কিছু সব রাজনীতি আর শুধু এই পুঁজিপুঁথি অর্থনীতি না বরং এটা একটা সারা বিশ্বকে শাসন করার শোষণ করার একটা কি বিরাট হাতিয়ার ভারী হাতিয়ার এবং আপনার অজান্তে আপনার সরকার আপনার অর্থনীতিবিদদের দেমাগ ধোলাই করে এটা ওটা করে আপনার উপর থেকে আপনার সরকার বিভিন্ন কর ট্যাক্স দিয়ে আপনার থেকে চুষে নিবে আপনি টেরও পাবেন না অর্থনীতি যারা জানে না এরা এগুলি কিছুই বুঝবে না কোথায় কোন গিয়ে আমরা পড়ে আছি কোন গহ্বরে পড়ে আছি দুই নম্বর সাম্রাজ্যবাদ নীতি সমাজ যেটা হলো আপনার রাশিয়া এবং চীন কমিউনিস্টদের সবাই সমান সবাই কি সমান বড় ধনী গরিব থাকবে না সব সমান থাকবে সবার জমি সমান বাড়ি সমান এ সমান ও সমান রাশিয়া এই নীতি কায়েম করতে গিয়ে আপনারা জানেন বিশ লক্ষ মানুষের প্রাণ তারা কি করেছিল বিনষ্ট করে দিয়েছিল কারণ এটা আসতে হলে কারণ যার আচর চিনাতে হলে নিতে হলে খুন করতে হবে টিকে নাই ধ্বংস হয়েছে সোভিয়েত ইউনিয়ন এবং তাদের আছেই আর তিন নম্বর নীতি হলো কি ইসলামী অর্থনীতি তিন নম্বর কি ইসলামী অর্থনীতি মুশকিল তো এখানে ইসলামী অর্থনীতি বুঝেন কয়জন আর বুঝলেই মানেন কয়জন কথাটা বুঝছেন জানি কয়জন ইসলামী অর্থনীতি কি আর মানি কয়জন বন্ধুগণ আমার সময় শেষে আসতেছে আপনাদেরকে বলবো আল্লাহ রব্বুল আলমিন প্রথমেই বলি স্ত্রী রাজাক তিনি জিকের মালি আপনার যা রিজিক তা দিবেন হালাল পথে দিবেন হারাম ধরতে হবে না তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই উপার্জনের নিয়ম কি বানিয়েছেন বানিয়েছেন না বানান নাই দেখলেন যে জুমার নামাজের পরে কিছু মানুষ বাইরে বসে জিকির আজকার কোরআন হাদিস পড়ে কয় কি করো তোমরা কয় আমরা কোরআন হাদিস পড়ি কয় তোমরা কোরআনে পাও নাই ফাইদা কুরিয়াতিস সালাত ফান্তাশিরু যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে ছুটিয়ে ছুটে ছুটে পড়ো জমিনে ছড়িয়ে পড়ো অক্তাকুবিন ফজিল্লা আল্লাহ রিজিক তালাশ করো এ আল্লাহ ওমর ফারুকের কাছে সবসময় একটা ছুরি থাকতো উল্টা পাল্টা হলে যুবক মানুষ যদি দেখতেন যে মাথা নিচু করে হ্যাঁ মুরব্বী সেজে হ্যাঁ তাকুয়া দেখায় রিয়া করে তো পিছন দিক থেকে লাগাতেন ছড়ি যুবক যুবকের মুখ নিচু হয়ে কেন উঁচু হয়ে চলবে যুবক বুঝছেন না বুঝেন নাই না আজ অনেকেই মনে করে বুঝি মাথা নিচু করে চলো নাই বুঝি একটা কি তাকুয়ার পরিচয় না আপনি নর্মালি হাঁটবেন তবে আপনার চোখ তো অবশ্যই হারাম থেকে নিচু করবেন হারাম থেকে নিচু না হারাম থেকে নিচু বন্ধুগণ তাহলে এই যে তিনটে অর্থনীতির নিয়মে ইসলামের অর্থনীতির আয় উপার্জনের চারটা পন্থা মনে রাখবেন তো এটা চার ওটা তিন ওটা পাঁচ আপনারা আমার সব গোল মানে দিন না মনে রাখেন কয়টা চারটা একটা হলো জিরা কৃষি কৃষি প্রধান দেশ আমার বাংলার দেশ এই কৃষিদেরকে কিভাবে কুলুতে পিড়াবে সেই নীতি আছে আমাদের উঠাবের নীতি নেই আজ এই উন্নয়নশীল দেশগুলির নীতিমালা হলো কি জানেন যারা বড় লোক এ ক্লাস আর যারা ছোট গরিব এরা তো গরিব এরা তো হুজুর হুজুর করে কিন্তু মধ্য এটা কি করে হুজুর হুজুর করে মাঝে মাঝে টপ টপ করে যারা সৌদি আরবে আসছেন কষ্ট করে উপার্জন করছেন এই মধ্যবিত্তদেরকে লেবার বানায় দেওয়া হলো কি এক শ্রেণীর দেশগুলির অর্থনীতি ব্যবস্থাপনা আর এত সহজ না যে আপনি খালি এখান থেকে কিছু নিয়ে গিয়ে উঠে যাবেন না নিয়ম পাবে আপনাকে ডাউন করার জন্য আপ করার জন্য না বুঝছেন না বুঝেন নাই তেলির মাথায় তেল ঢালে কথা বুঝেন একটা আপনার মাথায় তেল নাই ঢালবে না বরং যেটুকু আছে ওইটুকু চুষে নিবে শোষণ করে নেবে তার পন্থা আছে বাংলাদেশের মাটিতে বাংলার যে সুজলা সুফলা আমাদের যে বাংলার সেই আপনার কি বলে ওটাকে কি জমিন উর্বর জমিন এটার যদি সুস্থ ব্যবস্থাপনা করা হতো বাংলার মাটিতে থেকে বাইরে যেতে হতো না কৃষি দিয়েই এরা উঠে যেত কিন্তু আজ কিছুই খবর নেই দুই নম্বর তাহলে আপনি কৃষিকে কৃষির নিয়ম আছে এর সিস্টেম আছে এই নিয়মে আপনি আজ এখানে কতগুলি মানুষ আছেন কতগুলো হবে সে মোটামুটি তিন হাজার মানুষ যদি এক হাজার রিয়াল করে দিই তাহলে কত টাকা হলো কত বলেন না হ্যাঁ তিন লাখ কি টাকা না রিয়াল তিন লাখ রিয়ালে কত কোটি এই টাকাতে যদি আমরা বাংলাদেশের একটা জায়গাতে একটা মনে করেন বিল এটা আমরা সিস্টেম করে পারিশ্রেষণ করে আমরা ব্যবসা করব। এখান থেকে আমরা সবাই শরিক হবো তাহলে কি আমাদের উন্নয়ন হবে না হবে না হবে হবে কৃষি খেতে আমরা আজকে যদি অগ্রসর হতে পারি বাংলার মাটিতে যেখানে যা দিবেন যেভাবে হয় পৃথিবীর কোথাও এত সুজলা সুজলা সুন্দর জিনিস নেই কিন্তু সেই দেশের মানুষ আজ কৃষির নিয়ম এমন করা হয়েছে যখন চাষাবাদ করবে সবকিছুর দাম বেশি যখন বেচবে তখন নাই আবার ফকির হয়ে যাও ওই যে তোমাকে তুমি উঠবে কেন দুই নম্বর সেনা শিল্প বাংলাদেশের মাটির যে বাংলা যদি রাজনীতি ভালো থাকতো তাহলে সৌদি বাংলাদেশের বুড়িগঙ্গের উপরে একশো তালা ভবন বানিয়ে সারা পৃথিবীর বড় বড় কোম্পানিগুলি কি করত ওই দেশের শিল্প শিল্প খুলত কিন্তু ওই যে নীতিমালা হ্যাঁ কর্মচারী আবার এই দেশের দেখেন না আরাম করে চাকরি করে বদুর পোলা কত সুন্দর বাড়ি দেশে দেখেন না দেখেন লেটেস্ট মডেলের গাড়ি চালায় চালাই না চালাই না আপনার বাংলাদেশেও গরিবরা কি করতো লেটেস্ট মডেলের গাড়ি চালাতো কিন্তু নীতিতে আপনাকে দাবিয়ে রাখা হয়েছে কোন শিল্পকে যেটাই চলতেছে ওইখানে হরতাল করে এটা করে ওটা করে ওইখানে কলার গাছ ঢুকাই দিয়ে কলার গাছ ঢুকাই দিয়ে আপনাদের চামড়ার বন্ধ হয়ে যায় নাই আপনাদের দেশের চিংড়ি গলদা বগদার বগদারা কি বলে বাগদা চিংড়ির ব্যবসা বন্ধ করা হয় নাই কারা বন্ধ করে ওইখানে কি আপনি কি কোম্পানিতে যান নাকি বড় বড় নেতারা হুজুররা আছেন তাহলে শিল্পনীতির মাধ্যমে আজ পৃথিবী এগিয়ে যাচ্ছে আমরা ডাউন হচ্ছি শিল্পনীতির মাধ্যমে আপনার উপার্জন এর হাল্লাহাম জানতে হবে এটা একটা ইনকাম অফ সোর্স তিন নম্বরে হলো কি আপনার ব্যবসা ব্যবসা বাণিজ্যর পথ আজ খুলে গেছে বহুত হালালের যেরকম হারাম যেমন খুলেছে ওখানে হারামের পাশে হারাম অবশ্যই আছে মনে রাখবেন একটা কথা আরেকটা নীতিমালা মনে রাখেন যেখানে হারাম আছে ওর পাশেই হালাল থাকবে আপনাকে জানতে হবে বুঝতে হবে এবং পট্টা ধরতে হবে কিন্তু সব হারামকে হালাল বানিয়ে না হারামকে হালাল বানিয়ে না বরং তার হালালের পথ খোঁজ করা কারণ আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হালাল পথ আপনাকে দিয়েছেন না দেন নাই অবশ্যই দিয়েছেন তাহলে ব্যবসা বাণিজ্য আর পথ খুলে গেছে এবং এই ব্যবসার মাধ্যমে আপনি আপনার জীবনের পথকে আপনি আইনকামের পথ বেছে নিতে পারেন আমার সময় শেষে আছে লাস্ট যেটা কি হেরাফ বিভিন্ন টেকনোলজি হাতের কাজ কি টেকনোলজিটা কি বলে ওটা আপনাকে মেহানি যেটা হাতের কাজ যেটা আজ একজন আজ আজকে আজকে একটা ফিলিপিনি তিনটা চারটা পাঁচ কাজ জেনে আসে কোম্পানিতে একই লোক তিন বেতন পাই কারণ তিনটা কাজ জানে আর আমরা শুধু হাত পানিয়ে সৌদি আরবে চলে আসলাম খরচটা কি ঠিক হয়েছে শুনে রাখেন পৃথিবীর সবচেয়ে বড় শক্তি কোন শক্তি লা হ্যাঁ কি ব্যাপার আপনার পড়েন টরেন না কিছু আপনার তো টেলিভিশন সবসময় দেখেন মাসাল্লাহ সবচেয়ে বড় শক্তি হলো ম্যান পাওয়ার সবচেয়ে বড় পাওয়ার কি ম্যান পাওয়ার বাংলাদেশের মানুষের যে শক্তি আছে আরে পাতলা মানুষ মাসাল্লাহ আট ঘন্টা না দশ ঘন্টা পনেরো ঘন্টা কাজ করে ফাপি আলাতুল শহুল স্টিল বডি বিবেক বুদ্ধি আছে একটা কাজ দুই তিনবার দেখলেই পারে পারে না পারে না তাহলে এই মানুষগুলিকে যদি কাজে লাগা হতো ম্যান পাওয়ার বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ার একে যদি প্রশিক্ষণ দিয়ে এদেরকে যদি টেকনোলজি টেকনিক কাজ কাজ শিখে এদেরকে যদি হাতের বিভিন্ন কাজ শিখে পৃথিবীতে সাপ্লাই করা হতো তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় লোক ধনী হয়ে যেত ইনশাআল্লাহ এক একজনে যা এখন টাকা পাঠান একজন ফিলিপিনের সমান পাঁচজন ছয়জন সাতজন বাংলাদেশের বেতন হয় না কি বলেন আপনারা এটা লজ্জার কথা না কিন্তু এখানেও আমাদের রাজনীতি আমাদেরকে দাবাই রাখছে বুঝছেন কথাগুলি এগুলা বুঝবেন না বিড়ি খেয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে এই দল ছেড়ে ওই দল ওই দল থেকে ওই দল আসল নীতি বুঝবেন না বিড়ি খাওয়া নীতি এইটাতে কোনো কোনো কাজ হবে না বন্ধুগণ আমার সময় কিন্তু শেষে আছে আমি কিন্তু বিস্তারিত এখনো যেতে পারিনি সুনীতি গেলাই বলতেছি আপনাদের খালি ভাগ গুলাই বললাম ঠিক না কারণ এই হারাম হারামের যে আজ পথ খুলে গেছে এগুলির কত পথ কত ইয়া আজ আমাদের মনে রাখবেন ও হ্যাঁ, আমার তো সময় শেষ হয়ে গেছে আমি আর আলোচনা করতে চাচ্ছি না আমার মনে হয় আপনারা আজ পৃথিবীতে এই যে চারটা হাতের কাজ শিখেন হাতের কাজ শিখেন শিল্পগুলিতে শিল্প আগিয়ে যান ব্যবসা বাণিজ্যে আগিয়ে যান আপনারা আপনাদের কৃষি প্রধান দেশে আগিয়ে যান দেখবেন আপনাদের মতো আমাদের বাংলাদেশে যে স্বর্ণ আছে যে দেশের মাটি স্বর্ণ যে দেশের আজ মানুষগুলি কাজে লাগাতে পারলে ম্যান পাওয়ারটা কাজে লাগাতে পারলে আমার মনে হয় না আজকে কিন্তু মানুষই আমাদের মতোই দিচ্ছিল স্বাধীনতার পরে এরা কোথায় আগে গেল আমরা কোথায় চলে গেলাম শুধু আমাদের আজকে বিভিন্ন মূল জায়গাতে সমস্যা তারপরেও ওইখানে আপনি ভাববেন আপনার যোগ্যতা বলে আপনি আগামের চেষ্টা করুন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের এই যে হালাল হারামের নীতিগুলি আজকে জানলাম আমরা বিশেষ করে বন্ধুগুলো সুদ যেখানে আছে হারাম যেখানে জোয়া আছে হারাম যেখানে আপনার ঘুষ হারাম যেখানে আপনার প্রতারণা হারাম যেখানে অজ্ঞতা হারাম যেখানে মানুষের ধোকাবাজি হারাম এই ধরনের জিনিসগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে হারালের অনেক পথ দিয়েছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে কোন সময় সুযোগ হয় এই যে হালাল হারামের বিস্তারিত বিষয়গুলি নীতিমালাগুলি তো জানলেন সূত্রগুলি তো জানলেন না জানলেন না এই সূত্র দিয়ে নিজে নিজে যতটুকু পারবেন আবার যেটুকু পারবেন না সেটাও আবার অঙ্ক কষে ফেল করবেন না আবার খবরদার আখেরাতের আখেরাতে এর অ্যাকাউন্ট নষ্ট করবেন না আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে অর্থ উপার্জনে হালাল এবং হারাম আপনার লালবাতির ব্যাপারটা সবুজ বাতি আর হলুদ বাতি আর এবার আপনার সাবধান থেকে চলে যাওয়া বাতিটা আমাদের খেয়াল রাখতে হবে আর পরিশেষে এই মহাসম্মেলনে যারা আয়োজন করেছেন এই ইসলামিক সেন্টারে যারা দায়িত্বশীল তার আগে এই দেশের সরকার যারা আমাদের সুযোগ করে দিয়েছেন আর এখানে আমার চারজন অত্যন্ত সেনস্পদ চার যুবক আমার ভাই যারা আজকে আমাকে দাওয়াত দিন এসেছেন এবং আপনারা উপস্থিত আমার উপরে পর্দা আলে মা বোনেরা শিশুরা পরিজার টুকরারা আপনারা যারা আছেন আমি মনে করি যদি আমরা ইসলাম ব্যাপারটা বুঝে যৌথভাবে একটা কিছু করি তাহলে কিন্তু অত্যন্ত সহজ হয়ে যাবে আমাদের আজকে পরিকল্পনার অভাব আমাদের পরিচালনার অভাব ঠিক আছে আমাদের বড়রা যা করছে করছে এখানে থেকেও আপনারা কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন তবে মনে রাখবেন এখানে অনেক সময়তে মমতি এটা ওটা হয়েছে অনেক ধোকাবাজি ক্ষতি হয়েছে এই জন্য যদি বিশ্বস্ত আকারে আপনারা এগুলি করতে পারেন আমি মনে করি যেমন বললাম যে এখনই যদি আমরা বলি এক হাজার রিয়াল করে এক হাজার রিয়াল করে এক মাস পরে প্রতিদিন